টাকা হলে সবই ফাঁকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী মিনিস্টার সবাই তো টাকাতে দোলে টাকাতে দোলে টাকা হলে সবই ফাঁকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী মিনিস্টার সবাই তো টাকাতে দোলে টাকাতে দোলে কেউ কেনে গাড়ি বাড়ি কেউ কেনে শাড়ি নারী টাকা হলে সবই যেন সস্তা তারাই তো হবে সুখী দুনিয়াতে নয় দুঃখী যাদের আছে টাকারই বস্তা টাকা নিয়ে মাথা ব্যথা ভুলে গেছে এই কথা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই টাইম কদাচার টাকার কোনো গ্যারান্টি টাকার কোনো গ্যারান্টি নাই নাই রে নাই রে নাই নাই রে নাই টাকার কোনো গ্যারান্টি নাই নাই রে নাই রে নাই নাই রে নাই টাকার কোনো গ্যারান্টি নাই money loss so something loss property more something loss character loss everything loss Money lost, so something lost. Property more, something lost. Character lost, everything lost. Oh, oh. ہوا کے ساتھ جب دن اڑ تیرا ہو جب آنکھوں بند ہوگا تب کیا ہو আইনের পোশাকেতে জনতাকে ধোকা দিয়ে করে কেউ বেআইনি ধান্দা ক্ষমতার গরমেতে টাকার নেশায় ঘরে একে মন আজ গবি বান্দা আইনের পোশাকেতে জনতাকে ধোকা দিয়ে করে কেউ বেআইনি ধান্দা ক্ষমতার গরমেতে টাকার নেশায় ঘুরে একে মন আজ গবি বান্দা টাকার অভাবে কেউ ক্ষুধার সাগরে ঢেউ দুই বেলা খাবারও তো জোটে না যাদের আছে কোটি টাকা গরিব দুঃখীকে তারা মানুষ বলেও মনে করে না করে না টাকা নিয়ে মাথা ব্যথা ভুলে গেছে এই কথা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নাই রে নাই নাই রে নাই টাকার কোনো গ্যারান্টি নাই নাই রে নাই রে নাই নাই রে নাই টাকার কোনো গ্যারান্টি নাই নাই রে নাই রে নাই নাই রে নাই টাকার কোনো গ্যারান্টি নাই money loss so something loss property more something loss character loss everything loss money loss so something loss property more something lost سے ہو ہو دنیا کا دولت کیا تم سمجھو یہ بات میں بول رہی ہو ہوا साथ सब दिन उड़े तेरा हो जब आंखों बंद होगा तब क्या हो दुनिया का दौलत क्या हुई तुम समझो ये बात मैं बोल रही हो हवा के साथ जब दिन उड़े तेरा हो جب آنکھوں بند ہوگا تب کیا ہو টাকারি লোভে পড়ে রক্তের তার ভাই বলে অস্বীকার করে না টাকার স্বপ্ন দেখে আপন পিতার গলে ছুরি বসাতে ও হাত কাঁপে না টাকারি লোভে পড়ে রক্তের তার ভাই বলে অস্বীকার করে না টাকার স্বপ্ন দেখে আপন পিতার গলে ছুরি বসাতে ও হাত কাঁপে না কার কত টাকা হবে কে কত বড় হবে চলে তাই মানে কম্পিটিশন লোভে হয় পাপ আর পাপে হয় মৃত্যু এই কথাটাকে রেখো সর টাকা নিয়ে মাথা ব্যথা ভুলে গেছে এই কথা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই টাকার গ্যারান্টি নাই নাই রে নাই রে নাই নাই রে নাই টাকার কোনো গ্যারান্টি নাই নাই রে নাই রে নাই নাই রে নাই guarantee nai kulu money loss so something lost. property more something lost. character loss everything lost. money loss so something lost. property more something lost. character loss everything lost. oh oh میں بول رہی ہو ہوا کے ساتھ جب دن اڑ تیرا ہو جب آنکھوں بند ہوگا تب کیا ہو دنیا کا دولت کیا ہوئی تم سمجھو یہ بات میں بول رہی ہو ہوا کے ساتھ جب دن اڑتے رہو जब आंखों बंद होगा तब क्या हो টাকা হলে সবই ফাঁকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী মিনিস্টার সবাই তো টাকাতে দোলে কেউ কেনে গাড়ি বাড়ি কেউ কেনে শাড়ি নারী টাকা হলে সবই যেন সস্তা সস্তা তারাই তো হবে সুখী দুনিয়াতে নয় দুঃখী যাদের আছে টাকারই বস্তা বস্তা টাকা নিয়ে মাথা ব্যথা ভুলে গেছে এই কথা নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই টাকার কোনো গ্যারান্টি নাই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই নাই রে নাই রে নাই নাই রে নাই টাকার কোনো গ্যারান্টি নাই কদা চাল টাকার কোনো গ্যারান্টি নাই টাকার কোন গ্যারান্টি নাই কদা চাল টাকার কোন গ্যারান্টি নাই